করে আমরা কম সময়ে যাতে শিকার সুযোগ পাই এই জন্য বিস্তারিত আলোচনা না করে সংক্ষিপ্ত আলোচনাগুলো করছি এখানে আল্লাহ এরশাদ ফরমান যখন তোমারা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে অতঃপর তিনি তোমাদের পরিয়াদ কবুল করে বলেছিলেন আমি তোমাদেরকে এক হাজার ফেরেস্তা তারা সাহায্য করব যারা ক্রমে আসবে গতকালের আলোচনা থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে বদরের যুদ্ধটা কোন প্রেক্ষাপটে হয়েছিল এটা আসলে যুদ্ধের কোনো প্রস্তুতি মূলত ছিল না অন্তত পক্ষে একটা সামরিক বাহিনীর মোকাবেলা করার জন্য সেই প্রস্তুতিটা ছিল না উদ্দেশ্যটাও অনুরূপ ছিল না প্রথম যখন মদিনা থেকে তারা বের হন তখন আল্লাহ সুবাহ চেয়েছিলেন দিনের বিজয় এবং কুকরদেরকে লাঞ্ছিত করা এই জন্য আল্লাহর ইচ্ছাই বদরের যুদ্ধটা মূলত হয়ে গিয়েছিল দেখুন সাহাবাগুন নিজেদের অপ্রস্তুতি সংখ্যা স্বল্পতা আর অপরদিকে কুফলদের বিশাল বাহিনী এবং যে প্রস্তুতি তারা দেখছিলেন তখন তাদের কাছে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় ছিল না এজন্য তারা আল্লাহ পাক সুবাহ কাছেই তখন সেই সময়ে ফরিয়াদ করে চলছিলেন আল্লাহর নির্দেশে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ ক্রমে যখন যুদ্ধের ফায়সলা করে ফেলেছিলেন সেখান থেকে সরে পড়ার কোন অবকাশ ছিল না সুযোগ ছিল না অথচ নিজেদের অক্ষমতাটাও ছিল এই জন্য তারা সেই সময় আল্লাহ বাহানা তাহলার কাছে ফরিয়াদ করছিলেন দোয়া করছিলেন সাহায্য কামনা করছিলেন আল্লাহ এই কথাটাই বলে দিচ্ছেন যখন তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে প্রার্থনা করছিলে আল্লাহর সাহায্য তোমরা প্রত্যাশা করছিল সেই সময় তোমাদের ফরিয়াদ শ্রবণ করে আল্লাহ তোমাদের অবস্থা পর্যবেক্ষণ করে তোমাদের দোয়া তিনি কবুল করে নিয়েছিলেন আর নিজের পক্ষ থেকে তিনি এক হাজার ফেরেস্তার দ্বারা তোমাদেরকে সাহায্য করেছিলেন যারা পর্যায়ে ক্রমে তারা আসছিল একের পর এক তারা আসছিল যুদ্ধের ময়দানে আল্লাহ পাকুবাহানহতালা দোয়া কবুল করিলেন এক দ্বিতীয় হল সাহায্য করলেন নিজের পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়ে এক হাজার ফেরেস্তা সেখানে পাঠিয়েছিলেন পাঁচশো ফেরেস্তার দায়িত্বে ছিলেন হজরতে ইব্রাহিম আলাইসালাম আর পাঁচশো ফেরেস্তার দায়িত্বে ছিলেন হজরতে নিচাইল আলাই ইসলাম তারা যুদ্ধের ময়দানে মুসলমানদের সাহায্য করেছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তারা এসে তারা তাদের দায়িত্ব পালন করেছিলেন ওমা জায়লাহ ইল্লা বুসরা ওয়ালিতাতমা ইন্না বিহি কুলুবুকুম আর আল্লাহ এই ফেরেস এক হাজার ফিরেস্তার দ্বারা সাহায্য করাটাকে তোমাদের জন্য সুসংবাদ শুরু করেছেন এর দ্বারা আল্লাহ তোমাদেরকে সুসংবাদ প্রদান করছেন আর এর দ্বারা তোমাদের অন্তরকে প্রশান্ত করছেন ওমান নাসুর ইল্লা মিন ইন্দিল্লা সাহায্য আল্লাহর পক্ষ ছাড়া আর কোথাও থেকে হয় না হাকিম নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত কৌশলী আল্লাহ যে এক হাজার ফেরেস্তা পাতালেন সাহায্যের জন্য আল্লাহ বলছেন যে এটা ইমানদারদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এটা প্রথম ইমানদারদের প্রতি একটা প্রশান্তি তারা যখন নিজেদের অক্ষমতা দুর্বলতার কারণে মনের মধ্যে একটা দুর্বলতা অনুভব করছিলেন আমরা এখানে পারব কি না সেই অবস্থায় তাদের মনের মধ্যে ব্যাপক সাহস জুগিয়ে দেওয়ার জন্য আল্লাহ এই ফেরেস তাদেরকে পাঠালেন আর এটা আল্লাহ পক্ষ ছিল একটা সুসংবাদ ফেরেস্তার আগমন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি ছিল একটা সুসংবাদ আর এর দ্বারা আল্লাহ চেয়েছিলেন তাদের অন্তরগুলোকে প্রশান্ত করতে সে মানসিক প্রশান্তিটা সবচেয়ে বড় প্রয়োজন ছিল আর এটাও জানিয়ে দিলেন সাহায্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহ ছাড়া কোথাও থেকে কোনো সাহায্য আসে না আর যেহেতু আল্লাহর পক্ষ থেকেই সাহায্য আসে এই জন্য আল্লাহ নিজের পক্ষ থেকেই তোমাদের জন্য এই সাহায্য হিসাবে ফেরেস্তাদেরকে পাঠিয়েছেন আর আল্লাহ হলেন জবরদস্ত অপরাজিত মহাশক্তির অধিকারী এমন সত্তা যাকে পরাজিত করা যায় না তিনি জবরদস্ত আর সাথে সাথে তিনি এমন কৌশলী বিজ্ঞানী তার সকল কাজকর্ম হয় ত্রুটি মুক্ত এখানে আল্লাহ সুবাহ ওই ইমানদারদেরকেই কিছু বিষয় নিজের অনুগ্রহ থেকে তিনি প্রদান করতেন তারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন এক তাদের দোয়া কবুল করলেন দ্বিতীয় তাদের দোয়া কবুল করে তিনি ফেরস্তা পাঠিয়ে তাদেরকে সাহায্য করলেন আর ফেরস্তা পাঠানোটাও তাদের জন্য ছিল সুসংবাদ এটা তারা বুঝতে পারছিলেন ফেরস্তাদের যে যুদ্ধের ময়দানে এসেছেন এটা তারা বুঝতে পারছিলেন হজরতে কাতাদা থেকে বর্ণিত তিনি বলছেন যে এর অর্থ আল্লাহ তাদেরকে আদেশ করে দিয়েছেন তোমরা তাদের মুখের উপর মারো চৌকের উপর মারো তাদের জুড়ায় জুড়ায় মারো এত করে দেখা গেল যে সত্তরটা কাফের ওই ময়দানে মারা গিয়েছিল ফেরেস্তাদের আঘাতে যারা মরেছিল তাদেরকে আলাদা করে ছিনা গিয়েছিল কারণ তাদের চেহারাগুলো সবুজ বর্ণ ধারণ করেছিল আর আঘাতের জায়গাগুলো যেন আগুনে পুড়ে গিয়েছিল এই জন্য সাহাবাদের হাতে যারা মারা পড়েছিল তাদের তারা যেভাবে কত বিক্ষত হয়েছিল তাদের সেই আঘাতগুলো একরকম ছিল আর ফেরেস্তাদের আঘাতে যারা মরেছিল তাদের আঘাতের চিহ্নটা অন্যরকম ছিল আঘাতের জায়গাটা ছিল পুরা আগুনে পুরার মতো তাদের তাদের চেহারাগুলো সবুজ বর্ণ হয়ে গিয়েছিল এ ধরনের এই কারণে তাদেরকে আলাদা করে চিনা গিয়েছিল তো আল্লাহ সুবাহ এই সাহায্যের মাধ্যমে সাহায্যটা তাদেরকে জানিয়ে দিয়ে এটা সুসংবাদ হিসাবে মুমিনদেরকে প্রদান করছেন আর এই সুসংবাদ প্রাপ্ত হয়ে মুমিনরা অন্তরে প্রশান্তি পাবে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম যখন বদরের প্রান্তরে গিয়ে পৌঁছলেন তখন মক্কার মুশ্রিকগণ তাদের পরিচিত জায়গা হিসাবে তারা যুদ্ধের জন্য উত্তম যে জায়গাটি সেই জায়গাটি তারা দখল করে নিয়ে রেখেছিল তাদের নিয়ন্ত্রণে ছিল পানি আর তারা ছিল শক্ত মাটি যেখানে আছে উপর দিকে সেখানে ছিল মুসলমানগণ নিচু অঞ্চলে ছিলেন যেখানে কোনো পানির ব্যবস্থাও ছিল না মাটি ছিল বালু আর বালুর মধ্যে চলাফেরা করা যানবাহন নিয়ে চলাফেরা করা পশুগুলো চলাফেরা করা কঠিন এই অবস্থাটা সেখানের মধ্যে ছিল তো একজন সাহাবা রাসুল্লাহ সাল্লু আলহামকে পরামর্শ দিলেন তিনি ওই এলাকা চিনতেন তিনি বললেন যে আপনি যে জায়গাটা অবস্থান নিয়েছেন এটা কি আল্লাহ নির্দেশ প্রদান করেছেন না আপনি নিজের পছন্দ অনুযায়ী করেছেন আমাদের কি এখানে কোনো পরামর্শ দেওয়ার সুযোগ আছে কিনা তখন তিনি বললেন যে না এটা আল্লাহ নির্দেশ নয় এখানে পরামর্শ দেওয়ার সুযোগ আছে তখন তিনি বললেন আমরা যদি আর একটু সামনে এগিয়ে যাই কাফেরদের নিকটবর্তী হই সেখানে পানির ব্যবস্থা আছে আমরা যদি পানির নিয়ন্ত্রণটা নিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য কৌশলগত ভাবে এটা আমাদের সুবিধাজনক হবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম তার পরামর্শ মেনে নিয়ে ওইখানে গিয়ে অবস্থান নিলেন তখন হজরত উমর রাজি আল্লাহ মানহু এবং হজরত মেকদার রাজি আল্লাহ মানহু রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে বললেন যে আমরা আপনার জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দেই কোন বর্ণনায় আছে একটা সামিয়ানা টাঙিয়ে দেই কোন বর্ণনায় আছে আমরা তরিকা খনন করে দেই বাংকার আমরা বাংকার খনন করে দেই যেখানে আপনি নিরাপদে থাকবেন যদি যুদ্ধে আমরা পরাজিত হই আমরা মারা যাই আপনার নিকটে আপনার বাহন থাকবে আপনি সেই বাহনে চড়ে মদিনায় ফিরে যাবেন যেখানে আপনার অপর সাহাবারাগণ রয়েছেন তারাও আপনার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এতে রাজি হলেন এবং ওনার জন্য একটা দান খনন করা হল সেখানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং আবু বকর রাজি আল্লাহ শুধুমাত্র দুইজনই ছিলেন আর কেউ ছিলেন না রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম সেখানেই অবস্থান করছিলেন এক পর্যায়ে কিছুটা তন্দ্রা ওনাকে আচ্ছন্ন করল কিছুক্ষণ পরেই তিনি তন্দ্রা থেকে মুক্ত হয়ে হেসে দিলেন এবং আবু বকরকে বললেন খুশির কবর আছে সুসংবাদ শোনো আমি তো টিলার ওই কিনারায় জিব্রাইলকে দাঁড়িয়ে থাকতে দেখেছি কোন বর্ণনায় আছে আমি তাকে দুলি বালিম তার চেহারায় মেয়েকে তিনি দাঁড়িয়ে আছেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে তখন তিনি বললেন যে আজ এর অবশ্যই পরাজিত হবে এবং পালিয়ে যাবে মূলত এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ সুবাহ এই সুসংবাদ দিয়ে ইমানদারদের অন্তরে প্রশান্তি দিয়েছিলেন আর আল্লাহর পক্ষ থেকেই যে সাহায্য আসে এটা নিশ্চিত করে আল্লাহ এখানে জানিয়ে দিলেন আমানাতাম মিনহু আলাইকুম وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام এরপর আল্লাহ বলছেন যে আল্লাহ যখন তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছিলেন সেটা আল্লাহ তার নিজের পক্ষ থেকে প্রশান্তি শুরু করেছিলেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছিলেন যেন এর দ্বারা তোমাদেরকে পবিত্র করতে পারেন এবং তোমাদের কাছ থেকে শয়তানের অপবিত্রতা দূর করে দিতে পারেন এবং তোমাদের অন্তরগুলোকে প্রশান্ত করতে পারেন এবং তোমাদের সমূহকে সুদৃঢ় করতে পারেন এই জন্যই তোমাদের জন্য এই তন্দ্রাকে তিনি চাপিয়ে দিয়েছিলেন বদরের প্রথম রাতেই এমন কোন সাহাবা ছিলেন না যারা গুমান নাই সকলকেই সেদিন তন্দ্রা তাদেরকে পেয়ে বসেছিল যুদ্ধের ময়দানে তন্দ্রা আল্লাহর পক্ষ থেকে হয় আর সালাতের মধ্যে যে তন্দ্রা আসে সেটা শয়তানের পক্ষ থেকে সালাতের মধ্যে তন্দ্রাটা হলো শয়তানের পক্ষ থেকে আর যুদ্ধের ময়দানে তন্দ্রাটা হলো আল্লাহর পক্ষ থেকে এবং এটা প্রশান্তির জন্য যে সফরের একটা ক্লান্তি থাকে আমরা সকলেই বুঝি খুব বেশি পরিশ্রম করলে যদি একটু ভালো করে একটু সময় ঘুমানো যায় তাহলে সকল ক্রান্তি দূর হয়ে যায় আবার নতুন করে আমরা ফ্রেশ হয়ে যাই এই জন্য এটা আল্লাহ গভীর ঘুম নয় বরঞ্চ তন্দ্রা দিয়েছিলেন এই তন্দ্রাটা হয় মাথায় আর নিদ্রা হয় অন্তরে তন্দ্রাটা হয় মাথা একটু আচ্ছন্ন হয়ে যায় আর নিদ্রাটা আসে অন্তরে দুটার মধ্যে প্রভাব আছে এই তন্দ্রা দ্বারা মানুষ সাময়িকভাবে একটা প্রশান্তি অনুভব করে সকল সাহাবাদেরকে আল্লাহ এই তন্দ্রা দিয়েছিলেন এর মাধ্যমে তাদের যে যত ক্লান্তি ছিল অবসাদ ছিল তারা যে পরিশ্রান্ত ছিলেন সেই সেটা থেকে তারা এক মুক্ত হলেন আর তাদের মধ্যে একটা মানসিক কষ্ট ছিল যে অসম যুদ্ধে আমাদের কি হবে এবং এটা প্রথম যুদ্ধ আমরা কি এখানে নিশ্চিন্ন হয়ে যাব এই ধরনের একটা তাদের মধ্যে শঙ্কা ছিল আর এই তন্দ্রার মাধ্যমে তাদের সেই সংখ্যাটা আল্লাহ দূর করে দিলেন এই তন্দ্রার মাধ্যমে তাদের মনের মধ্যে যে শঙ্কা ছিল সংশয় ছিল দুর্বলতা ছিল আল্লাহ সেটা দূর করে দিলেন এটাই বলছেন আমানা আমানাতাম মিনহু আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ প্রশান্তির বাহন এটা এই তন্দ্রাটা করেছেন আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি হিসাবে প্রত্যেক মানুষ অন্তরে যাতে প্রশান্তি লাভ করে মানুষের মধ্যে যদি সাহস হিম্মত থাকে অন্তরে তার মধ্যে যদি মনোবল থাকে প্রত্যয় থাকে শত্রুর মোকাবেলায় বিজয়ী হওয়ার মতো তার একটা প্রত্যয় থাকে সাহস থাকে সম্ভাবনা থাকে তোর মনের শক্তি অনেক বেড়ে যায় আল্লাহ সুবাহান ইমানদারদের মনের মধ্যে সেই শক্তি জুগিয়েছিলেন এই তন্দ্রার মাধ্যমে তাদের মধ্যে একটা শত্রুর বিপুল বাহিনী এবং তাদের ব্যাপক প্রস্তুতির কারণে যে মনের মধ্যে একটা সংখ্যা ছিল তাদের অন্তর থেকে ওইটা আল্লাহ দূর করে দিলেন তাদের মধ্যে সে ওই ফিলিংসটাই থাকল না যে এই যুদ্ধে শত্রু বাহিনী তারা অনেক শক্তিশালী এই ফিলিংসটাই তাদের কাছ থেকে দূরে সরে গেল মনের মধ্যে একটা তাদের আত্মবিশ্বাস জন্মে গেল যে এই যুদ্ধে ইনশাল্লাহ আমরা বিজয়ী হবই আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যখন সুসংবাদটা এসেছে তখন তারা আরো বেশি প্রত্যয় হয়ে গেছেন আর আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করলেন উদ্দেশ্য হল এর দ্বারা যেন তোমাদেরকে পবিত্র করতে পারে এক হল তাদের পানির অভাবের কারণে সলাপ আদায় করতে গিয়ে অজুর প্রয়োজন হয় সেই পানির অভাব ছিল আবার যাদের উপর গুসল ফরজ হয়ে গিয়েছিল তারাও পানির অভাবে গুসল করতে পারছিলেন না মনের মধ্যে একটা অপবিত্রতার সংখ্যা ছিল মনটা দুর্বল ছিল এক আল্লাহ এই পানি বর্ষণের মাধ্যমে তাদের সে পবিত্র ও পবিত্রতা অর্জনের সুযোগ করে দিলেন অজুগুসলের সুযোগ করে দিলেন সেখান থেকে তারা পানি সংগ্রহ করলেন নিজেরা পান করলেন পশুদেরকে পান করালেন এবং একটা হাউস বানিয়ে নিলেন সেখানে পানি জমা করলেন আর তাদের বালুকাময় সেই জায়গাগুলো শক্ত হয়ে গেল যারা সেই বালু বালুকাময় রাস্তায় চলেছেন বুঝতে পারেন বিশেষ করে আমি দেখেছি যে মোটরসাইকেল চালাতে গিয়ে যদি হাঁটু পরিমাণ বালু থাকে মোটরসাইকেল সামনে একটু আগানো যায় না আর এই মোটর স্টিয়ারিং ঠিক করে ধরে রাখা যায় না একদিকে নিতে চাইলে অন্যদিকে যায় মানে এইভাবে শেষ পর্যন্ত ভরসা থাকে দুইটা পা দিয়ে শুধুমাত্র বেলেন্স করে কষ্ট করে আগাতে হয় নিজের পা দিয়ে হাঁটতেও সমস্যা হয় কিন্তু সেখানে যদি পানি বৃষ্টি হয়ে যায় তখন এই বালু এত শক্ত হয় সেই জায়গাটা এত শক্ত হয়ে যায় যেন পাথরের মতো শক্ত এর উপর দিয়ে খুব সুন্দরভাবে চলাচল করা যায় বাহন চালানো যায় মোটরসাইকেল সুন্দরভাবে চালানো যায় সেই বালুকাময় জায়গাটা এই বৃষ্টির কারণে খুব বালু বসে গিয়ে খুব শক্ত হয়ে গিয়েছিল আর তারা যে শক্ত মাটির উপর কুপ্পাটা ছিল সেই শক্ত মাটিটা তখন কাদা হয়ে গেল শক্ত মাটিটা হয়ে গেল কাদা আর এই বালুকাময় সেই জায়গাগুলো হয়ে গেল শক্ত আল্লাহ এক রাতের মধ্যে একটু সময়ের মধ্যেই যুদ্ধের সেই ফিল্ডটাকে মুসলমানদের পক্ষে নিয়ে আসলেন ওয়ুদ হিবা আঙ্কুম রিজ্জার শাইতান আর এই দৃষ্টির দ্বারা শয়তানের অপবিত্রতা তোমাদের থেকে আল্লাহ দূর করে দিলেন এখানে কোন কোন সাহাবাদের মনে একটা সংশয় তৈরি হয়ে গিয়েছিল আমরা আল্লাহর পথে আছি আমাদের সাথে আছেন আল্লাহর রাসুল অথচ যুদ্ধের ময়দানে এসে আমরা খুব খারাপ অবস্থানে অবস্থান নিয়েছি আর সে আল্লাহর দুশ্মন কুফাররা সেখানে তারা একটা ভালো অবস্থানে আছে ময়দানের মাংস চিত্রের দিক থেকে তারা ছিল ভালো অবস্থানে এবং আমরা সত্যের পথে যদি থাকি তাহলে বাহ্যিকভাবে কেন আমরা ভালো জায়গাটা পেলাম না কারো কারো মনের মধ্যে একটু সংশয় এমন ভাবে ঢুকে গিয়েছিল এবং এই এইটা ছিল শয়তানি ওয়াসওয়াসা তাদের অন্তরের মধ্যে যে অবস্থা হয়েছিল এটা শয়তানি ওয়াসওয়াসা ছিল আল্লাহ সুবাহানহুতালা মনের সেই শয়তানি কথাটাকে দূর করে দিলেন কারণ তারা দেখলেন যে যুদ্ধের ময়দানের মানচিত্রটাই তখন পাল্টে গেছে সেটা মুসলমানদের জন্য অনুকূল হয়ে গেছে আর কুফারদের জন্য হয়ে গেছে এটা প্রতিকূল তখন তাদের মনের মধ্যে যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল সেটা তাদের নিজেদের থেকে এটা এই বৃষ্টির কারণে দূর হয়ে গেল ওয়ালিয়ার আলা কুলু বিকুম এবং এই বৃষ্টির কারণে তাদের মধ্যে যে মানচিত্রের অবস্থার পরিবর্তনটা হয়ে গেল এতে করে তাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি সবর ধৈর্য পয়দা হল একটা আত্মবিশ্বাস তাদের জন্মাল এর মাধ্যমে আল্লাহ তাদের মধ্যে সেই আত্মবিশ্বাস পয়দা করে দিলেন যেহেতু মনোবল অনেক বেড়ে যায় যুদ্ধের ময়দানে অটল থাকার জন্য এটা হল অন্তরের বলিষ্ঠতা আকদাম এবং এর দ্বারা তাদের পাগুলোকে তিনি সুদৃঢ় করে দিলেন ময়দানে বালিতে এদিক এদিক পরে যাওয়ার ভয় আর নাই কারণ পায়ের নিচের মাটি তো শক্ত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 গরদানের উপর মারো এবং তাদের জুড়ায় জুড়ায় আঘাত হানো আল্লাহ পাক সুবাহ কতগুলো নিয়ামত নিজের পক্ষ থেকে এই বদরের এই যুদ্ধে তিনি প্রদান করেছেন আজকের এই কথাগুলোতে দেখেন এক ইমানদারগণ তাদের অসহায়ত্বের কারণে তারা আল্লাহ চাকরি ফরিয়াদ করছিলেন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন ফেরাস্তা দিয়ে সাহায্য করলেন আর এটাকে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দিলেন তাদের অন্তরে প্রশান্তি দিলেন আর তাদেরকে তন্দ্রার মাধ্যমে তাদের সকল প্রকারের ক্লান্তি অবসাদ দূর করে দিয়ে তাদেরকে সম্পূর্ণ ফ্রেশ করে দিলেন আর আসমান থেকে পানি বর্ষণ করে তাদের সকল প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দিলেন হজু গোসলের ব্যবস্থা করে দিলেন পানাহারের ব্যবস্থা করে দিলেন তাদের পবিত্র করার সুযোগ করে দিলেন আর যুদ্ধের ময়দানে তাদেরকে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়ে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য সুযোগ করে দিলেন আর সাথে সাথে সেই ফিরেস্তাদের প্রতি আল্লাহ আদেশ জারি করলেন এক আল্লাহ জানিয়ে দিলেন আমি তোমাদের সাথে আছি আল্লাহ যদি কোনো বাহিনীর সাথে স্বয়ং থাকেন সেই বাহিনী কখনো পরাজিত হতে পারে না এটা আল্লাহ পাক সুবাহ আলার পক্ষ থেকে কত বড় নিয়ামত স্বয়ং নিজে গুণা ঘোষণা করছেন মাহাকুম আমি তোমাদের সাথে আছি ফেরাস্তাদেরকে বললেন তোমরা ইমানদারদেরকে যুদ্ধের ময়দানে তোমরা দৃঢ় রাখো মজবুত রাখো স্থির রাখো যুদ্ধের ময়দানে তাদেরকে অথল রাখো ফেরাস্তাগণ তারা নিজেরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন ইমানদারদের সংখ্যা নিজেরা বাড়িয়ে দিয়েছেন আর ফেরাস্তাগণ আল্লাহ তাহার পক্ষ থেকে তাদেরকে যেই দায়িত্ব দিয়েছেন যেই ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বলে ইমানদারদের অন্তরেও তারা প্রভাব বিস্তার করতে পারেন আল্লাহ তাদেরকে দিয়েছেন এই সুযোগ ইমানদারদের অন্তরে তারা প্রভাব বিস্তার করেন তাদের অন্তরে সাহস সৃষ্টি করে দেন এই জেহাদের মাধ্যমেই যে তাদের কল্যাণ নিহিত এর মধ্যেই তাদের মুক্তি নিহিত এটাই তাদের জীবনের সবচেয়ে বেশি সফলতা ফেরেস্তাগণ তাদের ইমানদারদেরকে এইভাবে সুসংবাদ দিয়ে তাদেরকে এইভাবে প্রশান্তি দিয়ে যুদ্ধের ময়দানে তাদেরকে অচল করে রাখেন আল্লাহর নির্দেশে আর আল্লাহ সাথে সাথে বলেছেন যে আমি অচিরেই কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেব যুদ্ধের ময়দানে যদি কেউ সাহস হারিয়ে ফেলে সে যত বড় বাহিনী হোক যত সামরিক প্রস্তুতি থাকুক ওই বাহিনী কোনদিনই যুদ্ধ করতে পারে না যদি তাদের মনোবল না থাকে তাদের যুদ্ধ করার উপযুক্ত তারা নয় অন্তরে যদি ভয় ঢুকে যায় তাহলে ওই বাহিনী কোনদিন যুদ্ধ করতে পারে না আল্লাহ বাহানা নিজের পক্ষ থেকে কাঁপেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছিলেন ভয় পয়দা করে দিয়েছিলেন আল্লাহ দুশ্মনদের অন্তরে ভয় পয়দা করে দিয়ে ইমানদারদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন এক মাসের দূরত্বে থেকেও কুফারগণ আমার নামে ভয় পায় আল্লামাকে এই নিয়ামকটা দান করেছেন যে এক মাসের রাস্তার দূরত্বে অবস্থান করতেছে এরপরও রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের নাম শুনলেই তারা ভীত হয়ে যায় আল্লাহর এক নিয়ামত সাথে সাথে আমরা যদি দেখি আমাদের নামটা শুনলেও এদেশে কুফার শক্তি আসলে ভীত হয়ে যায় নামটা শুনলেই তারা মনে হয় বড় আতঙ্কের কারণ এটা আল্লাহ বাহানা হচ্ছে আলার পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ এই নিয়ামতটা আমাদেরকে আল্লাহ দান করেছেন আমাদের কিছু থাকুক আর নাই থাকুক আমাদের সাধারণ খালি হাতে একজন সাধারণ কর্মীকে যদি তারা কয়েকজন নিয়ে যেতে চায় সেখানে তার ভয়ে ভীত থাকে না জানি কখন কি ঘটিয়ে ফেলে মনে হয় যেন এদের কোন অলৌকিক ক্ষমতা আছে এত বড় ভীত সন্ত্রস্ত থাকে তো এটা আল্লাহ পাক পক্ষ থেকেই তিনি নিয়ামত হিসাবে এটা দিয়েছেন এই কুফার শক্তির মধ্যে যে আল্লাহ ভীতি সৃষ্টি করে দিয়েছেন এটা তাদের পরাজয়ের একটা লক্ষণ এবং পক্ষান্তরে আমাদের যাই থাকুক না কেন আল্লাহ রহমতে আমাদের অন্তরে ব্যাপক একটা আশা প্রত্যয় এখন আমাদের মধ্যে আছে আমরা সাহস হারা হইনি হিম্মত হারা হইনি আমরা প্রত্যয়ের সাথে দিনের বিজয়ের জন্য আমরা জিহাদের ময়দানে অটল আছি এটা আল্লাহ সুবাহানা হুতালার পক্ষ থেকে এটা নিয়ামত বদরের প্রান্তরে ইমানদারদের মধ্যে এই ধরনের প্রত্যয় সাহস হিম্মত আল্লাহ যেমন দিয়েছিলেন পক্ষান্তরে কুফফারদের অন্তরে ভীতি পয়দা করে দিয়েছিলেন যা আল্লাহ পাসুবাহানা নিজের পক্ষ থেকেই করেছিলেন সুতরাং তোমরা তাদের গরদানের উপর মারো এবং তাদের জুড়ায় জুড়ায় আঘাত হানো ফেরত তাদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করে দিন কোথায় মারতে হবে তাদের ঘাড়ে মারতে হবে আর তাদের শরীরের বানান অর্থ কেউ করেছেন শুধু আঙ্গুলের সেই গিরাগুলোকে কিন্তু শুধু আঙ্গুলের আঙ্গুলের গিরাটাকে শুধুমাত্র বানান বলা হয় না এটা বানান আতুনের বহু বচন এটা শরীরের যতগুলো জুড়া আছে সবগুলোই এর মধ্যে সামিল আর এই জুড়ায় জুড়ায় মারলে তারা পঙ্গু হয়ে যাবে তাদের জুড়ায় জুড়ায় আঘাত করলে তারা পঙ্গু হয়ে যাবে আর অস্ত্র ধারণে সক্ষম হবে না যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে শত্রু বাহিনী যতক্ষণ পর্যন্ত অস্ত্র ধারণে সক্ষম থাকে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বন্দী করা যাবে না শুধু হত্যা করতে হবে যুদ্ধের ময়দানে শত্রু পক্ষ অস্ত্র ধারণে যতক্ষণ সক্ষম থাকে ততক্ষণ তাদেরকে বন্দি করে রাখা যাবে না তাদেরকে হত্যা করতে হবে মুসলমানগণ সাধারণ অবস্থায় শত্রু বাহিনীকে পরাজিত করে যে যাদেরকে বন্দি করবেন বন্দি করার পর তাদেরকে হত্যা করা যাবে না কিন্তু যুদ্ধকালীন সময়ে তাদের পরাভূত হওয়ার আগে যদি কেউ তাদের হাতে বন্দী হয়ে যায় সেই অবস্থায় তাদেরকে হত্যা করা যাবে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বদরের যুদ্ধে করেছিলেন বদরের যুদ্ধে জীবিত অবস্থায় পাওয়ার পরেও বন্দী করে এনে হত্যা করেছিলেন আবু জেহেল সেদিন ঘোষণা দিয়েছিল যে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে হত্যা না করে তাদেরকে ধরো বন্দি করে এনে তাদেরকে এমন শাস্তি দাও যে তারা আমাদের লাত মানাত উজ্জা হুগুলের বিরুদ্ধে কথা বলে এর উপযুক্ত শাস্তিটা তাদেরকে দাও সে ধরে এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিল এই জন্য রাসুল্লাহ সাল্লু আলহ্লাম যে কাফের বন্দী হয়েছে তাকে হত্যা করেছেন কারণ সেখানে কাফেররা একেবারে নির্মূল হয়ে যায়নি যেহেতু তারা নির্মূল হয়ে যায়নি সেই অবস্থায় বন্দী করে রাখা যাবে না মঞ্চ সেই অবস্থায় তাদেরকে যেভাবে পাওয়া যায় সেভাবেই তাদেরকে হত্যা করতে হবে যেভাবে সম্ভব সেভাবেই তাদেরকে হত্যা করতে হবে আর গর্দানের উপর মারলে কেউ আর দাঁড়িয়ে থাকতে পারে না এই জন্য আসল জায়গার কথাটাই বলেছেন ঘাড়ের উপর মারলে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না এই আসল জায়গা হলো মারার জায়গা হলো ঘাড়ের উপর মারা এই জন্য তাদেরকে ঘাড়ের উপর মারা তরবারি দিয়ে যদি ঘাড়ের উপর মারা হয় তাহলে তো তার ঘাড়ের উপর মাথাটাই আর থাকবে না এইভাবেই মারতে হবে এই জন্য আজকের মুজাহিদিনগণ এগুলোকে ধরে ধরে লাইন ধরে জবাই করে মাথা বিচ্ছিন্ন করে দিলেন আল্লাহর এই হুকুম অনুযায়ী কারণ এতে করে খুব কুপ্পাদের মধ্যে ব্যাপক ধরনের ত্রাস সৃষ্টি হয় ভীতি সৃষ্টি হয় আর যদি তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করার প্রয়োজন হয় তাহলে তাদেরকে ধরে এনে ওই জুড়ায় জুড়ায় মারতে হবে গিয়ে পঙ্গু করে দিতে হবে আমার যাতে অস্ত্র হাতে তুলে নেওয়ার শক্তি না থাকে আর এই অবস্থায় তার কাছ থেকে সকল তথ্য নেওয়ার পর হত্যা করতে হবে এই অবস্থায় এদেরকে যে বন্দিকে হত্যা করা যাবে না এই অবস্থার জন্য এটা প্রযোজ্য নয় প্রযোজ্য তখন যখন মুসলিমরা বিজয়ী হয়ে যাবে কুফার শক্তি নির্মূল হয়ে যাবে অস্ত্র ধারণের জন্য মুসলমানদের বিপক্ষে সংগঠিত হওয়ার জন্য আর কোন উপায় তাদের না থাকবে সেই অবস্থা তাদের প্রতি দয়া দেখাতে হবে বন্দি করে রেখে তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে সেখানে তাকে সেই সময় সকল মানবিক অধিকারগুলো তাকে প্রদান করতে হবে সেই সময় তার প্রতি আর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 জন্য তাদেরকে এই হত্যা করতে হবে আমাদের দেশে কিছু সংখ্যক বিভ্রান্ত মানুষ আছে যারা বলে মানুষ মেরে আবার ইসলাম হয় নাকি এখন ইসলামের কাজ করতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা হলে আবার মানুষ মারার এটা কোন পদ্ধতি ইসলাম তো শান্তি ধর্ম ইসলামে মারামারি কাটাকাটি নাই এইভাবে কিছু সংখ্যক বিভ্রান্ত লোক মানুষকে এই ধরনের কথা বলে বিভ্রান্ত করে কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এদেরকে মারতে হবে এই জন্য হুকুম দিয়েছেন তাদের গরদানের উপর মারো তাদের জুড়ায় জুড়ায় আঘাত হানো আল্লাহ আদেশ আর কেন এই জন্য তাদের কি মারতে হবে কেন এই শাস্তিটা কেন দিতে হবে এরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে তাহলে আজকে যারা আল্লাহ সুবাহ যে দিন পাঠিয়েছেন মানব জাতির জন্য যে জীবন ব্যবস্থা কাটিয়েছেন মানব জাতির চলার জন্য জীবন যাপনের জন্য সেই পথে চলে না কেউ যদি সেই পথে চলতে চায় তাহলে সেখানে বাধা সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সে যদি আল্লাহর হুকুম মানতে চায় তাহলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে তারা অবস্থান নেয় আল্লাহর দেওয়া আইন কানুন আল্লাহর দেওয়া জীবন বিধানের পরিবর্তে তাদের তারা নিজেরা আইন তৈরি করে তারা নিজেরা জীবন বিধান দেয় আর এর মাধ্যমে তারা মূলত নিজেরা নিজেদেরকে ফেরাউন দাবি করে নগরুদ দাবি করে আমুজ হেল আমুল হাব দাবি করে এরা সরাসরি নিজেরা ফেরাউন নগরুদ আবু জেহেল আবুল আহাবের মতো তারা কুফার সর্দারের ভূমিকায় অবতীর্ণ হয়ে শুধু খামসুই হয় না বরঞ্চ তার নিজের পক্ষ থেকে একটা দাবিও করে তার বাহিনী গঠন করে ফেরাউনের মতো তারা মুসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নমরুদের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইব্রাহিমের বিরুদ্ধে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় আবু জেহেলা আবুল আহাবের মতো হয়ে তারা রাসুল্লাহ সাল্লু আলহ্লামের বিরুদ্ধে তারা অবস্থান নেয় এরা হল কুফা শক্তি এরা হল শয়তানের বাহিনী এরা মানুষ নয় মানব আকৃতির দেখতে মানুষের মতো হলেও এরা মানব আকৃতির শয়তান এগুলোকে হত্যা করার জন্যই আল্লাহ আদেশ করে দিয়েছেন কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে যে আল্লাহর হুকুম মানবে না রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকায় চলবে না এর বিপরীত পথে চলবে সে মুসলিম দাবি করার অধিকার তা নেই সে হল শয়তানির শক্তির অংশ শয়তানের বাহিনীর সদস্য এই জন্য এদেরকে হত্যা করতে হবে আল্লাহ আল্লাহ নিজে এই আদেশ প্রদান করেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে তাদের জন্য আল্লাহ পাকসুবাহ হলেন কঠিন শাস্তি দাতা আল্লাহ তালা এই শাস্তিটা তাদেরকে হয়তো দুনিয়ায়ও দেবেন আর মৃত্যুর পরেও দিবেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি সাধারণভাবে হয় ইহকাল পরকালে সব সময়ের জন্য হয় এই দুনিয়ায় শাস্তি আল্লাহ দিয়েছিলেন নু আলাই ইসলামের অবাধ্য জাতিকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন হজরতে মুসা আলাহ ইসলামের বিরুদ্ধাচরণের কারণে ফেরাউন তার দলবল সহকারে নদীতে পানিতে ডুবিয়ে তাদেরকে আল্লাহ মেরেছিলেন আল্লাহ দুনিয়া তাকে শাস্তি দিয়ে লাঞ্ছিত করেছিলেন দুনিয়ার ক্ষমতার মস্ত থেকে তাকে অপসারিত করে দিয়ে ওই নদীর মধ্যে পানির মধ্যে চুবিয়ে তাদেরকে মেরেছিলেন ইব্রাহিম আলাহ ইসলামের বিরুদ্ধাচরণের কারণে নমরুদকে নমরুদের বাহিনীকে আল্লাহ মশার দ্বারা শাস্তি দিয়ে তাদেরকে হত্যা করেছিলেন লাঞ্ছিত করেছিলেন আল্লাহ পাকসুবাহান রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধাচরণের কারণে বদরের প্রান্তরে আইম্মায়ে কুফুর কুফারগুলোকে কাফেরদের সর্দারগুলোকে সেখানে লাঞ্ছিত করে হত্যা করেছিলেন আল্লাহ সুবাহানহতালা শাস্তি প্রদান অত্যধিক কঠোর আবুল আহাবের তো অবস্থা এমন হয়ে গিয়েছিল তার লাশটাও তার আপন জন্দা নিতে পারেনি তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছিল কেউ ধারে কাছেও যেতে পারেনি গুছল করাতে পারেনি কাপন দিতে পারেনি দাফন করতে পারেনি তারা দূর থেকে তার শরীরে পানি নিক্ষেপ করেছে আর দূর থেকেই তার শরীরের উপর পাথর ছুঁড়ে মেরে পাথর দিয়ে তাকে ডেকে দিয়েছিল মরার পরে তার ঝন্ডাই তাকে পাথর দিয়ে তাকে আঘাত করে করে পাথরের নিচে চাপা দিয়েছিল আল্লাহ সুবাহান আল্লাহর বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে তিনি এইভাবে কঠোরভাবে শাস্তি প্রদান করেন আল্লাহ সুবাহর বিরুদ্ধাচরণ কারা করে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাব আজকের দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ কুফরদের স্বীকৃত কুফরদের কথা বাদ দিল যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের মধ্য থেকেও বিপুল সংখ্যক যারা আল্লাহর বিধান মানে না হুকুম মানে না আল্লাহ যেই সকল কাজকে ফরজ করে দিয়েছেন সেই ফরজ কাজগুলোকে ফরজ হিসাবে পালন করে না আল্লাহ যে সকল কাজকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন সেইগুলোকে বর্জন করে না এরাই হল আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধী শক্তি এরাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে অসংখ্য মুসলিম যারা রয়েছে আল্লাহ যে সকল কাজটি আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেইগুলো ফরজ হিসাবে পালন করে না যে সলাদকে আল্লাহ ফরজ করেছেন এই দেশে সালাদ ফরজের মর্যাদায় নেই আল্লাহর ফরজ করা হুকুম সালাদ এই দেশে মুসলমানরা নকল বানিয়ে ফেলেছে ফরজ যদি হতো তাহলে কোনো মুসলিম নারী পুরুষ কেউ সালাদ আদায় না করে থাকতে পারত না সালাদ সময় হলেই তাকে আদায় করা তার জন্য অপরিহার্য বাধ্যতামূলক হয়ে যেত সালাতে ছেড়ে দিলে তাকে শাস্তি দেওয়া হতো তাহলে এটা ফরজ হিসাবে প্রতিষ্ঠিত হতো এখন হয়েছে নফল নফল হল কেউ যদি ইচ্ছা হয় সে করে ইচ্ছা না হয় করে না মুসলিম নাম ধারণ করে সে দাবি করে অনেকে হয়তো সালাদ আদায় করে অনেকেই করে না অনুরূপভাবে আল্লাহর অপরাপর হুকুমগুলো সিয়াম জাকাত হজ এই সবগুলো একটিও এদেশে ফরজের মর্যাদায় নেই এলুকে এ সবগুলোকে নফলের মর্যাদায় নামিয়ে দেওয়া হয়েছে এগুলা মানুষের ইচ্ছা দিন হয়ে গেছে আর বলা হয় ধর্ম হল ব্যক্তিগত ব্যাপার এই কথাটি হল শয়তানের ধর্ম ব্যক্তিগত ব্যাপার নয় আল্লাহ যুগে যুগে তার নবীদেরকে পাঠিয়ে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই দিনকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য কেউ যাতে আল্লাহর দিনের বিরুদ্ধে আচরণ করতে না পারে আল্লাহর কোন হুকুম আহকামকে কেউ যেন অমান্য করতে না পারে যদি কেউ আল্লাহর হুকুমের অবাধ্য হয় যেন তাকে সাক্ষী প্রদান করা হয় এই জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসুল সালামগণকে পাঠিয়েছিলেন এবং আল্লাহর হুকুমগুলোকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ যেই সকল কাজকে নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন সেই কাজগুলোর মধ্য থেকে কোনোটাকে এই দেশে হালাল করা হয়েছে কোনোটাকে ফরজ করা হয়েছে আল্লাহ যেই সুদটাকে হারাম করে দিলেন এই দেশের মুসলমানরা রাষ্ট্রীয়ভাবে সুদকে ফরজ করে দিয়েছে এদেশের অর্থনীতি সুদের উপর প্রতিষ্ঠিত সুদ থেকে বাঁচার উপায় কারো নাই হয়তো ডাইরেক্ট নতুবা ইনডাইরেক্ট সুদের সাথে সম্পর্ক রাখতেই হচ্ছে এদেশের সমগ্র অর্থনীতি হল সুদ ভিত্তিক যদিও আমরা দেখি ইসলামের নাম নিয়ে কিছু ব্যাংকিং চলে এটা শুধুমাত্র নামই আছে ইসলাম বাস্তবে সেখানে সুদ মুক্ত ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং চালানোর কোন সুযোগ নাই কারণ এই ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে সুদের প্রধান ব্যাংক হইল বাংলাদেশ ব্যাংক সেখান থেকে লাইসেন্স নিতে হয় সেখানে ডিপোজিটের একটা সিকিউরিটি মানি জমা রাখতে হয় বাধ্যতামূলক বাদে এ থেকে মুক্ত কেউ থাকতে পারে না সেহেতু সুদমুক্ত ব্যাংকিং এর পরিপূর্ণভাবে সুযোগ এই দেশে নাই সেখানে ব্যাংকিং সিস্টেমটা এদেশের অর্থ ব্যবস্থাটা সম্পূর্ণ সুদের উপর প্রতিষ্ঠিত জাতীয় অর্থনীতি যদি সুদ মুক্ত ডিক্লারেশন দেওয়া না হয় সুদের পদ্ধতি যদি বাতিল করে দেওয়া না হয় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রবর্তিত করা না হয় তাহলে সুদ থেকে বাঁচার কোনো উপায় নেই তারা যেহেতু সুদটাকে ফরজ করেছে মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সুদের সাথে সম্পর্ক রাখতেই হচ্ছে কারণ সুদটাকে এদেশে রাখতে হবে ফরজ করে দেওয়া হয়েছে অথচ এই সুদটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন এবং যারা সুদের লেনদেন করে আল্লাহ এবং আল্লাহ রাসুল তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং সুদের গুনাহের যে বর্ণনা দেওয়া হয়েছে হাদিতে সর্বনিম্ন গুণাটি হল নিজের মার সাথে জেনা করার সমতুল্য এই জঘন্যতম পাপে লিপ্ত এই জাতি এরা আল্লাহর ফরজ করা হুকুমকে নকল করে দেয় আর আল্লাহর হারাম করা সুদকে তারা ফরজ করে দেয় আল্লাহ বেবিচার হালাল হারাম করে দিয়েছেন সেই বেবিচারকে রাষ্ট্রীয়ভাবে আইন করে এদেশে হালাল করে দেওয়া হয়েছে পতিতাদেরকে লাইসেন্স দিয়ে এদেশে তারা পতিতা বিক্রি চালাচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং এই পতিতা ব্যবসাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে সরকারের বিভিন্ন মিডিয়াগুলো কাজ করে চলছে এবং কিছু সংখ্যক কুলাঙ্গার যারও সন্তান তারা সংগঠিত হয়ে এদেরকে সামাজিকভাবে মর্যাদা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাদেরকে এখন আর বেশ্যা বলে না তারা তারা বলে সেক্স ওয়ার্কার যৌনকর্মী এরা মানুষের সেবায় নিয়োজিত তাদেরকে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য এটাও একটা শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় মানুষের প্রয়োজনাদির পূরণের জন্য যতগুলো ব্যবস্থা আছে রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবসা ভিত্তিটাকে রাষ্ট্রের একটা অঙ্গ বানাতে এরা তৎপর আর সরকার তো আইন করে পূর্বেই এটা বৈধতা দিয়ে দিয়েছে যে জুয়া লটারি দেহাপনা অস্থিরতা গান বাদ্য আল্লাহ এই সবগুলোকে হারাম করে দিয়েছেন আর রাষ্ট্রীয়ভাবে এই সবগুলো পরিচালনা করা হচ্ছে এবং এটা রাষ্ট্রের কর্তৃক এগুলাকে বৈধ করে দেওয়া হয়েছে আল্লাহ যা কিছুকে হারাম করে দিয়েছেন কেউ যদি আল্লাহর হারাম সমূহের মধ্য থেকে কোনো একটা হারামকে হালাল গণ্য করে নেয় সে কাফের হয়ে যায় যে আল্লাহর হুকুম কোন ফরজকে যে অস্বীকার করে সে কাফের হয়ে যায় এরপর আবার মুসলিম কোথায় খুঁজে পাচ্ছেন যারা আল্লাহর ফরজ করা হুকুমগুলোকে তারা অমান্যও শুধু করে না আইন করে তারা সেটাকে নফল করে দেয় আর আল্লাহর হারাম করা সব জিনিসগুলোকে তারা ফরজ করে হালাল করে আর ওই কুফারদের বিরুদ্ধেই ইমানদারদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন যুদ্ধ করার জন্য এবং তাদেরকে হত্যা করার জন্য এবং এদেরকে হত্যা করাটা হলো আল্লাহ এবাদত হিসেবে গণ্য করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম স্বয়ং যুদ্ধের পোশাক পরে যুদ্ধের অস্ত্র নিয়ে সেনাপতির দায়িত্ব নিয়ে বদরের ময়দানে তিনি হাজির হয়েছিলেন এবং সেখানে যুদ্ধ করেছিলেন খুব কুফরদেরকে পরাজিত করেছিলেন হত্যা করেছিলেন আহত করেছিলেন বন্দী করেছিলেন আর সেখানে দিনের বিজয় সাধন করেছিলেন এর মাধ্যমে যুদ্ধের মাধ্যমে যদি কেউ এই যুদ্ধকে অপছন্দ করে আর বলে ইসলাম শান্তির ধর্ম মারামারি নাই তার ইমাম থাকবে না কারণ সে রাসুল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে রাসুল্লাহ সাল্লাহাম যেখানে যুদ্ধ করেছেন কেউ যদি এই যুদ্ধ ইসলামে নাই মনে করে সে মুসলমান নয় আল্লাহ পাকসুবাহানা যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবাধ্য আল্লাহ তাদেরকে নিজে শাস্তি দেন এবং ইমানদারদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন তাদেরকে সায়স্তা করার জন্য আঘাত করার জন্য হত্যা করার জন্য নির্মূল করার জন্য আর এর মাধ্যমে সকল মুসলমানের জন্য ইসলাম মানাটাকে তারা সহজ করেছিলেন গড়িটা কি কেন ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار ذلكم আল্লাহ বলছেন ইহাই হল এই কুফারদের শাস্তি এটাই আপাতত এই দুনিয়ায় এই কুফারদের শাস্তি এটাই সাজুকুহু তোমরা এর শাস্তির স্বাদ গ্রহণ করো কুফারদেরকে যেখানে পাওয়া যাবে যেভাবে পাওয়া যাবে সেইভাবে হত্যা করতে হবে আল্লাহ হুকুম করে গিয়েছেন তোমরা তাদেরকে পাকড়াও করো তাদেরকে হত্যা করো যেভাবে পারো সুরায় বাকারায় আল্লাহ এই আদেশটা প্রদান করেছেন এই যুদ্ধের মাধ্যমে এই কুপ্পারদেরকে হত্যা করার পর আল্লাহ বলছেন আপাতত তোমাদের শাস্তি এটাই তোমরা এই শাস্তির স্বাদটা গ্রহণ করো আর কাফেরদের জন্য তো রয়েছে জাহান নামের শাস্তি এখানেও শাস্তি পেল এরপরে কি পুরস্কার পাবে তা নয় এরপরও সামনে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুনের শাস্তি তাদেরকে সেই আগুনে নিক্ষেপ করা হবে يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار হে ইমানদারগণ তোমরা যখন শত্রুর সামনে যুদ্ধের জন্য তোমরা মুখোমুখি হয়ে যাবে তখন তোমরা পিছনে ফিরবে না যুদ্ধের ময়দান থেকে ফিরতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যখন শত্রুর সামনাসামনি হয়ে যাওয়া যাবে যুদ্ধের ময়দানে শত্রুর সামনে হয়ে গেলে সেখান থেকে মুসলমানগণ আর পিছনে পালাতে পারবে না ফালা তুয়াল্লু হুমুল আব্বার তোমরা তাদেরকে পিছন দিয়ে তোমরা ফিরে যাবে না কুফাররা যেন তোমাদের পিঠ দেখতে না পায় কুফারদের দিকে পিঠ দেওয়া যাবে না সামনাসামনি হয় তাদের সাথে মোকাবেলা করতে হবে যুদ্ধ করতে হবে ইমানদারদের প্রতি আল্লাহ এ হুকুম জারি করে দিয়েছেন শেখ সাদির একটি ঘটনা আছে তিনি বলছেন যে এক বাদশার সাতটা ছেলে ছিল একটা সবার ছোট ছেলেটি একেবারে হালকা পাতলা দুর্বল আর বাকিগুলো খুব মোটা টাকা তখন একবার তার শত্রু বাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা যখন হয়ে গেল তখন সকলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন ওই দুর্বল হাত হালকা পাতলা ছেলেটা তার বাবার সামনে গিয়ে বলছে যুদ্ধের দিন আত্মবলখানার গান মোটা পাতা গাবিগুলো কোনো কাজে লাগে না যদি হালকা পাতলা একটা ঘোড়া থাকে তাহলে সেটা যুদ্ধের ময়দানে কাজে লাগে মূলত এটা দ্বারা তার ওই মোটা দাদা ভাইদেরকে সে লক্ষ্য করেছিল কারণ তাদের বাবা ওই এদেরকেই বেশি ভালোবাসতেন আর সে দুর্বল হালকা পাতলা হওয়ার কারণে তার প্রতি এত বাবার আকর্ষণ মনোযোগ ছিল না সেই হালকা পাতলা ছেলেটি যুদ্ধের ময়দানে যখন গেল শত্রুর সামনাসামনি হল তখন শত্রু বাহিনীদেরকে তাকিয়ে তাদেরকে লক্ষ্য করে সে বলল আন আমন বাসম কেরু যে জং বেনি পুষ্টে মন মনম কান্দর খা চকু চকুবে নিয়ে হে শত্রুর দল আজকের এই যুদ্ধের দিনে তোমরা আমার পিঠ দেখতে পাবে এমন ছেলে আমি নই হয়তো তোমরা আমার মাতা শরীর রক্ত সহকারে মাটির সাথে মিশে আছে দেখতে পারো এই কথা বলেই তনে চন্দ্র মর্দানে কারেরা বকুশ শত্রু বাহিনীর ঘোষক পাহলোয়ানকে অতর্কিতে হামলা চালিয়ে তরবারে দিয়ে তাদেরকে হত্যা করে ফেলল আর অতর্কিত আক্রমণে শত্রু বাহিনী কিং কর্তব্য বিমূল হয়ে তার পালাতে শুরু করল আর তার এই আক্রমণে অতর্কিত সাহসিকতাপূর্ণ আক্রমণের মাধ্যমে তাদের বিজয় হয়ে গেল তো সেখানে ওই হালকা পাতলা দুর্বল ছেলেটা তার যে সাহসিকতা ছিল সে দুর্বল হতে পারে সে বলেছিল শত্রু বাহিনীকে তোমরা আজকে আমার পীর দেখতে পাবে না এমন কেমন ছেলে আমি নই যে তোমরা আমার পীর দেখতে পাবে এখানে আল্লাহ তারা ইমানদারদের প্রতি আদেশ করেছেন শত্রু বাহিনী যেন তোমাদের পীর দেখতে না পায় যখন তাদের সামনাসামনি যুদ্ধে ময়দানে তোমরা অবতীর্ণ হয়ে যাবে তখন তাদেরকে আর পীর দেখাবে না তখন পিছন দিকে তাদের তোমরা সরে আসবে না পালাবে না যুদ্ধের ময়দান থেকে পালানো হলো কবিরা গুণা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা কবিরা গুণা যারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করে আর জিহাদের ময়দানে কষ্ট বিপদ শত্রুর আক্রমণ এই সবগুলো প্রত্যক্ষ করার পর যারা সেখান থেকে সরে যায় এরা কবিরা গুণা করল যদি তারা পুনরায় সেই জেহাদের ময়দানে ফিরে না আসে আর পালিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে যে অপরাধ করেছে কবিরা গুণা করেছে তবা না করে তারা জাহান নামি হবে এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা কবিরা গুণা এরপর আল্লাহ বলছেন ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير যুদ্ধের দিনে যারা পিছনে ফিরে যায় পালিয়ে যায় দুইটি কারণ ছাড়া দুইটি অবস্থা ছাড়া এক হল যুদ্ধের কৌশল হিসাবে দ্বিতীয় হল নিজেদের বাহিনীর সাথে মিলিত হওয়া এই দুইটি অবস্থা ছাড়া যদি কেউ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় তাহলে সেই ব্যক্তি আল্লাহর গজব সহকারে ফিরল যুদ্ধের ময়দান থেকে যে পালালো আল্লাহর গজব সহকারে সে পালালো তার ঠিকানা হল জাহান নাম ওয়াহু জাহান নাম তার ঠিকানা হল জাহান নাম আর জাহান নাম হল সবচেয়ে খারাপ জায়গা তার প্রত্যাবর্তন খুবই নিকৃষ্ট এখানে একটা যুদ্ধের কৌশল বলে দেওয়া হয়েছে সেই যুদ্ধের কৌশল হিসাবে শত্রু সামনাসামনি যুদ্ধের সময় যদি আলহামদুলিল্লাহ আমাদের বিরতির পর পুনরায় শুরু হচ্ছে এই আয়াতে আল্লাহ তালা যুদ্ধ কৌশল শিক্ষা দিচ্ছেন একটা হল শত্রুকে ঢুকা দেওয়ার জন্য যুদ্ধের ময়দান থেকে পিছনে সরে যাওয়া কেউ যদি বাধ্যত নিজেকে পরাজিত শত্রুকে দেখিয়ে বুকা বানিয়ে তারা একটু পিছনে সরে যায় আর ফাঁদ পেতে শত্রুকে তার ফাঁদে পেলে অতর্কিতে হামলা চালিয়ে পরাজিত করে শত্রুকে পর্যদস্ত করে আর এই উদ্দেশ্যে যদি কেউ পিছনে সরে যায় এটা যায় এটা রণকৌশল হিসাবে এটা করতে পারে কেউ যদি একা একাও কোথাও যুদ্ধে লিপ্ত হয় সেখানেও তার অবস্থা হল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সাদি আল্লাহ বলছেন যদি কেউ একা তিনজনের বিরুদ্ধে যুদ্ধ করে আর সেখান থেকে সে পালিয়ে যায় এটা তার পালানো নয় এটা তার পালানো নয় কিন্তু যদি দুইজনের সাথে যুদ্ধ করতে গিয়ে সে পালিয়ে যায় তাহলে এটা তার পালানো সে কবিরা গুণা করল আর যদি কেউ ওই কোন কৌশল হিসাবে সে একাও যদি কৌশল হিসাবে সে দুইজনই হোক তিনজনই হোক তাদেরকে ফাঁদে ফেলার জন্য সে যদি কোনো কৌশল করে পিছনে সরে তাহলে সেটা যাই সেটা করতে পারবে যুদ্ধের ক্ষেত্রে অবস্থা বেদে যে কোনো কৌশল অবলম্বন করা সেই কৌশল হিসাবে সরে দেওয়া সেটা যাই উদ্দেশ্য শত্রু বাহিনীকে পরাজিত করা সরে যাওয়ার উদ্দেশ্য হল পাশা আক্রমণ এই উদ্দেশ্যে ওই নিজের প্রাণের ভয়ে ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা বৈধ নয় এটা কবির আগুনা কিন্তু যুদ্ধ কৌশল হিসাবে পিছনে সরে যাওয়াটা বৈধ আর দ্বিতীয়টি হল নিজের লুকের সাথে মিলিত হওয়া কেন্দ্রের সাথে মিলিত হওয়া আবু ভদা ইরানে তিনি এমন অবস্থায় তিনি শাহাদত বরণ করেছিলেন সেখানে তিনি একা ছিলেন হজরত উমর রাজিউল্লাহ আনহু তখন বললেন সে কেন পালি আমার কাছে চলে আসলো না সে পালিয়েছে তো আমার কাছে চলে আসতে পারত আমি জামাত তিনি নিজে একা নিজে কি বলছেন আমি জামাত আর তখন তিনি আমিরুল মোমিনিন ছিলেন তার এই পালানোটা পালানো হতো না সে যদি আমার কাছে চলে আসত তাহলে এটা পালানো হতো না হজরত উমর রাজি আল্লাহ আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা তো অনেক সময় যুদ্ধের ময়দান থেকে আমাদেরকে পিছনে হটতে হয় কিন্তু আমরা জানি না আমাদের কেন্দ্র কি কেন্দ্রটা কি আমাদের সেনাবাহিনী না আমাদের আমিরুল মোমিনিন আমরা কোথায় ফিরে আসব যদি আমরা কখনো যুদ্ধের ময়দান থেকে এভাবে ফিরে আসতে হয় যেটা আমাদের জন্য বৈধ তখন হজরত উমর রাজি আল্লাহ বলছেন যে আমি তোমাদের কেন্দ্র অর্থাৎ আমিরকেই কেন্দ্র হিসাবে সাব্যস্ত করা হয়েছে আমার কাছে তোমরা ফিরে আসবে যদি যুদ্ধের ময়দান থেকে আসতে হয় তাহলে এটা পালানো হবে না নিজের শক্তি সঞ্চয়ের জন্য যখন আমিরের কাছে চলে আসলে তখন আমির তাদেরকে আরো প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবেন তাদের বাহিনী আরো বড় করে দিবেন তাদের সামরিক সরঞ্জাম আদি আরো বেশি করে দিয়ে দিবেন তারা শক্তি বৃদ্ধি করে তারা ওই তাদের উপর হামলা করার জন্য ফিরে যেতে পারবে মানে ফিরে আসার দুইটা কৌশল এই দুইটা কৌশল বৈধ কিন্তু দুইটারই উদ্দেশ্য হল পুনরায় হামলা করা পুনরায় তাদের উপর আঘাত করা উদ্দেশ্য এটাই এই উদ্দেশ্যে যে ফিরে আসাটা এটা বৈধ কিন্তু পুনরায় হামলা করার উদ্দেশ্য ছাড়া শুধু নিজের যান বাঁচানোর জন্য পালিয়ে আসা এটা পালানো এবং এটা কবিরা গুণা আর এর শাস্তি হলো জাহান নাম বাঁচার উপায় হলো কেউ যদি এমনটি করে তাহলে সে পুনরায় জিহাদের ময়দানে শরিক হবে আবার যুদ্ধের ময়দানে সে ফিরে আসবে এবং তার প্রথম যে কবিরা গুণা করলো এই জন্য আল্লাহর কাছে তবা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন নতুবা তার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে গেল যুদ্ধের ময়দান থেকে পালানোর কারণে তার জন্য জাহান নাম নির্ধারিত হয়ে গেল আমরা দেখি অনেকেই জেহাদের ডাক শুনে এসেছেন তখন বুঝতে পেরেছিলেন জেহাদ এটা ইমানের দাবি আল্লাহ তার বান্দাদের প্রতি যতগুলো এবাদতকে ফরজ করেছেন সর্বোত্তম মর্যাদাপূর্ণ ফরজ এবাদত হল জিহাদ বান্দার জন্য আল্লাহ যত প্রকারের এবাদতকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন জিহাদের মতো এত মর্যাদাপূর্ণ কোন এবাদত করেন নাই সর্বোত্তম এবাদত হল জিহাদ জান্নাতে যাওয়া এত সহজ আর কোনো পথ নাই জিহাদের মাধ্যমে জান্নাতে যাওয়া যত সহজ আর কোন এবাদতের মাধ্যমে এই সুযোগ নাই একজন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে আরোপ করলেন যে আমাকে এমন আমলের পথ বাতলে দিন যে আমলের মাধ্যমে আমি মুজাহিদদের মতো সোয়াব লাভ করতে পারি তখন তিনি বললেন এমন কোন আমল সম্পর্কে আমি জানি না তবে যেই ব্যক্তি জিহাদের জন্য জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছে তখন থেকে তুমি বিরতিহীনভাবে সালাতে লেগে যাও এবং বিরতিহীনভাবে তুমি সিয়াম পালন করতে থাকো সে জেহাদের ময়দানে বাড়িতে ফিরিয়ে আসা পর্যন্ত সালাপ একটু সময়ে ছাড়বে না বিরতিহীনভাবে কন্টিনিউ সালাতে থাকো আর বিরতিহীনভাবে সিয়ামে থাকো আর ইফতার নাই ওই এক সেহেরি খাওয়া হলো সে বাড়িতে আসার পরে তুমি ইফতার করবে তখন তিনি বললেন এটা তো কারো পক্ষেই সম্ভব নয় তখন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বললেন যারা আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদের পথে বেরিয়ে যায় তারা যেন বিরতিহীনভাবে তারা সালাদ আদায়কারী সিয়াম পালনকারী তাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ তাদের আমল নামায় নেকি হিসাবে লিখা হয় যুদ্ধের ময়দানে তারা যাওয়ার পর এই পথে বের হওয়ার পর তাদের ঘোড়াগুলোকে তারা ছেড়ে দেয় যেই ময়দানে ঘোড়াগুলো যে ঘাস খায় এর বিনিময়ে তার আমল নামায় তো আবলিকা হয় এই ঘোড়া যে মলমূত্র ত্যাগ করে সেইগুলো হাসরের ময়দানে নেকির পাল্লায় আল্লাহ ওজনের মধ্যে উঠিয়ে দিবেন এর বিনিময়ে সে সব লাভ করে তাহলে আল্লাহর প্রতি যারা জিহাদ করেন এর সমকক্ষ কোনো এবাদত আল্লাহ তার বান্দার জন্য আল্লাহ নির্দিষ্ট করেন নাই এই এবাদত জেনে বুঝে জিহাদের ময়দানে আসার পর সামান্য একটু প্রতিবন্ধকতা একটু কষ্ট এটা বড় কষ্ট নয় একটু কষ্ট মাত্র আর এই বাধা প্রতিবন্ধকতা একটু কষ্ট আসলো আর এমনিতেই ভয়ে পালানো শুরু করলো এটা ইমানের পরিচয় এটা নয় ইমানদারগণ যখন বুঝে শুনে জিহাদের ময়দানে শরিক হন এই পথে তারা বুঝেন যেখানে কাঁটা বিছানো এই পথে ফুল বিছানো থাকে না জিহাদের পথে ফুল বিছানো থাকে না এখানে কাঁটা বিছানো থাকে সেই কাঁটার যন্ত্রণা সহ্য করতে হয় এটা বুঝে শুনেই ইমানদারগণ জিহাদের ময়দানে আসেন যারা বুঝেন তারা সেই কাঁটার যন্ত্রণাটাকে তারা আল্লাহ নিয়ামত মনে করেন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কোনো কষ্ট ত্যাগ করতে পারাটা আল্লাহ পক্ষ থেকে নিয়ামত মনে করেন কারণ এর বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে আল্লাহর কাছে এর বিনিময় নির্ধারিত হয়ে যায় এই জন্য কোনো বাধা প্রতিবন্ধকতা কোনো কষ্ট কোনো কিছুই এ পথ থেকে তাদেরকে বিচলিত করতে পারে না বিচ্ছুত করতে পারে না আমরা দেখতে পাই আমাদের সাথী আমাদের অনেক সাথী ছিল অনেক কি আমরা দেখেছি ময়দানে এসেছিল সামান্য একটু জ্বর আসতেই তারা ঝরে পড়ে গেল আল্লাহ জানেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন পুনরায় জিহাদের ময়দানে ফিরে আসার সুযোগ তাদেরকে দান করুন কিন্তু তারা কিন্তু জান্নাতের স্বাদ পাচ্ছে না জীবনের প্রকৃত স্বাদ পাচ্ছে না সব সময় কিন্তু তারা এই দুনিয়ার যে কষ্ট এই কষ্ট ছেড়েছে কিন্তু ওই কষ্টের মধ্যে অবশ্যই আছে তার জীবিকা নির্বাহনের নির্বাহের ক্ষেত্রে পরিবার পরিজন নিয়ে চলার ক্ষেত্রে আসলে খুব শান্তিতে নেই সেই প্রশান্তিটা আছে আল্লাহর পক্ষ থেকে আমার মনে হয় যে যারা প্রকৃতপক্ষেই জিহাদের ময়দানে এসে এই কষ্টের মধ্যে পতিত হয়ে অন্তরকে প্রশান্ত রেখেছেন দৃঢ়তা রেখেছেন জিহাদের পথে নিজেকে তার আসলে মানসিক কোনো কষ্টই অনুভব করেন না কিভাবে যে বছরের পর বছর চলে যাচ্ছে সে অনুভূতিতেই থাকে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত এরপরও আরো অনেক আছেন যারা জিহাদের পথে আসার কারণে বন্দী হয়েছেন হয়তো এখানে বেশ কিছুদিন থাকতে থাকতে অধৈর্য হয়ে পড়েছেন তখন অনেকেই দেখা যায় মাথা ঠিক থাকে না তাদের মধ্যে কিছু বিচ্ছুতি চলে আসে হতাশা চলে আসে এটা কেন এটা আসলে বুঝতে হবে যার মধ্যে হতাশা চলে আছে তার ইমানই দুর্বলতা তার ইমান প্রকৃতপক্ষে ইমান হয়নি ইমানের প্রকৃত স্বাদ অনুভব করেনি আবার কেউ আছেন বাহ্যিকভাবে এখানে সকলের সাথে মিলেমিশে আছেন ময়দানে জিহাদের প্রেরণা তাদের মধ্যে আছে বলেই মনে হয় কিন্তু বাহিরে চলে যাওয়ার পর আবার দুনিয়াটাকে ভুগ করতে লেগে যান দুনিয়ার মজা থাকতে শুরু করে দেন পরিবারের কাছে চলে গেলে আর ওই বন্ধন ছিন্ন করে আর ফিরে আসতে পারেন না অনেককেই এমন দেখা যায় অথচ আল্লাহর দিন এই জমিনে এখনো বিজয়ী হয়নি কুফফার শক্তি এখনো মাথা উঁচু করে চলে বুক ফুলিয়ে এখনো কুফফার শক্তি তার কুফরির স্লোগান দেয় শয়তানের বাহিনী এখনো এই জমিনের মধ্যে পদাচারণা করে নির্বিঘ্নে বিনা বাধায় একজন ইমানদার কি করে সে নিজের পরিবার পরিজন নিয়ে প্রশান্তিকে আরামায় সে দিন যাপন করতে পারে একজন ইমানদার কখনো এটা পারে না তার অন্তরে যদি সেই ইমানের বীজ থাকে সেখান থেকে অগ্নি স্ফুলিঙ্গ বের হবে যেই অগ্নিস্ফৃঙ্গ দ্বারা কুপ্পার শক্তির পাশা চুরমার হবে তাদের ক্ষমতার মসনদ ছিন্ন ভিন্ন হয়ে যাবে সে ইমান ধারদেরকে এমনি ভাবে তার নিজের ইমানের তেজে ইমানের বলে নিজেকে বলিয়ান করে গড়ে তোলা দরকার কারণ ইমানটাই হল স্বচ্ছ বড় শক্তি যুদ্ধের ময়দান থেকে কোন প্রকৃত ইমানদার পালাতে পারে না হ্যাঁ যুদ্ধের ময়দান থেকে পালানোর পরিণাম আল্লাহ বলে দিচ্ছেন জাহান নাম যুদ্ধের ময়দান থেকে যে পালিয়ে যাবে সে যত এবাদতি করুক কোনো কিছুই কাজে লাগবে না তার ঠিকানা হবে জাহান নাম আর এখানে যেহেতু আমাদের যুদ্ধ ডিক্লার্ড যুদ্ধ কুফার শক্তির বিরুদ্ধে ঘোষিত যুদ্ধ এটা স্থগিত করা হয়নি মুলতুবি করা হয়নি যুদ্ধ চলমান হয়তো প্রকাশ্য অথবা অপ্রকাশ্য যুদ্ধ চলমান যে যুদ্ধের প্রস্তুতি প্রতিনিয়ত চলছে চূড়ান্ত আঘাত হানার জন্য সেই সময়ে যারা এখান থেকে পালিয়ে যায় সে মূলত জাহান নামের দিকেই পালিয়ে যাচ্ছে সাময়িকভাবে হয়তো কিছু আরাম আরামায়েশ পেতে পারে কিন্তু আল্লাহর গজব তাকে ছাড়বে না কারণ এই প্রত্যাবর্তনটা হল আল্লাহর গজব সহকারে যারা এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় তার সাথী হয় আল্লাহর গজব আল্লাহ কিভাবে সে গজব দিবেন সে বুঝতেও পারবে না অনুভব করতে পারবে না তার আরামের ঠিকানাটাও তার শান্তির ঠিকানাটাও আগুনের ঠিকানা হয়ে যেতে পারে যেই পরিবারের কাছে সে প্রশান্তি চায় নিরাপত্তা চায় সেই পরিবারটাও তার জন্য একেবারে আগুনের পুলিঙ্গের মতো মনে হতে পারে আল্লাহ এটা করে দিতে পারেন আল্লাহ এটা অতীত করেছেন এখন অনেকেই অনুভব করছে কিন্তু এরপরে সত্য উপলব্ধি করতে পারছে না জন্য আল্লাহ তালা বান্দার জন্য জিহাদকে খরচ করে দিয়েছেন কুফার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করাকে খরচ করে দিয়েছেন যাকে যেই পরিমাণে শক্তি সামর্থ্য যোগ্যতা দান করেছেন সে পুরোপুরিটাই আল্লাহর দিনের বিজয়ের জন্য সে ব্যবহার করবে এটা হলো ইমানদারদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব যুদ্ধের ময়দানে শরিক হয়ে শরীর যাওয়াটা এটা কবিরা গুণা যারা এ পর্যন্ত মনের মধ্যে অন্তত পক্ষে গোপন রেখেছেন আমি যারা আমাদের মধ্যে এখন এই অবস্থায় আছেন তাদের জন্য বলছি যারা মনে করেন যে একবার এ পথে এসে এভাবে বন্দী হলাম আর যদি আবার গিয়ে যদি এইভাবে আবার কাজ করি আবার বন্দী হলে তো জীবনটাই শেষ এর চেয়ে দেখি কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার সুযোগ পাই কিনা অথবা সুযোগ পাইলে অন্য দেশে চলে যেতে পারি কিনা এই ধরনের মনে মনে অনেকেই ফন্দি ফিকি রাখেন আল্লাহ পাকুবাহানাহু প্রত্যেকের অন্তরের খবর জানেন তার মনের মধ্যে কি আছে আল্লাহ জানেন এই জিহাদের পথ থেকে পালিয়ে যাওয়া নিরাপত্তার জন্য নিজের স্বার্থে শত্রুবাহিনীর ভয়ে এটা সম্পূর্ণভাবে ইমানের পরিপন্থী কাজ যারা এমনটি করবে তারা জাহান নামি তারা জাহান নামটা কি তার নিজের জন্য নির্দিষ্ট করে নেবে কেউ যদি জাহান নামটাকে নিজের জন্য পছন্দ করে নেয় সে চরম ভাবে সে ভুল করবে জাহান নামের শাস্তি কেউ বরদাস্ত করতে পারে না কোন মানুষ কোনদিন সহ্য করার কল্পনাও করতে পারে না সে কঠিন পীড়াদায়ক সে শাস্তি যা মানুষ কোনদিন কল্পনাও করতে পারে না যে শাস্তিটা অনন্তকাল কোনদিন চেয়ার পাবে না আজকের এই দুনিয়ায় কুপ্পার শক্তির পক্ষ থেকে যে কষ্ট নির্যাতন আসে এটা অতি সীমিত স্বল্পকালীন এটা একসময় শেষ হয়ে যাবে একে তো হয়তো এই তাদের শাস্তি তাদের কবল থেকে আমরা মুক্তি পাব আরো অপরদিকে হতে পারে দুনিয়ার জীবনটাই আর কয়দিনের কত সময়ের এই জীবনটাতে এই অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে তো আমাদের প্রকৃত জীবন শুরু হবে অনন্ত জীবন শুরু হবে যেই জীবনের শেষ নেই তাহলে এই সামান্য সময়ের কষ্ট আসলে এটা কিছুই নয় অনন্তকালের সেই শাস্তি আল্লাহর পক্ষ থেকে যার কোনো তুলনা নেই সেই চরম আজাবের সেই আগুনের শাস্তি অনন্তকালের জন্য যেটা নির্দিষ্ট করে রাখা হয়েছে ওই শাস্তিকে যে বেপরুয়া ভাবে বরণ করে নেয় তার চেয়ে বড় বুকা আর কেউ হতে পারে না আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ দয়া করে আমাদেরকে দিনের সঠিক সমাজ দান করেছেন হেদায়াতের পথে নিয়ে এসেছেন মুক্তি এবং নাজাতের পথে নিয়ে এসেছেন যেই পথে প্রকৃত কল্যাণ শান্তি নিরাপত্তা নিহিত ইহকালীন এবং পরকালীন সেই জিহাদের পথে যেন আমরা অটল থাকতে পারি আমিন সুবাহ আল্লাহ আল্লাহ ইলাইক